আবু হুরেরা রদিল তালান হতে বর্ণিত যে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন উত্তম দান তাই যা দিয়ে মানুষ অভাবমুক্ত থাকে যাদের ভরণ পোষণ তোমাদের দায়িত্বে তাদের থেকে শুরু করো